ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আমাদের জানা আছে যে ইসলাম ধর্ম প্রকৃত ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর প্রদত্ত ধর্ম এই ধর্ম হচ্ছে সত্য ধর্ম তাই এই ধর্মটি হল শিষ্টাচারের ধর্ম ভদ্রতার ধর্ম উত্তম আচরণের ধর্ম সুতরাং আমাদের ব্যবহার আচরণ যেন ভালো হয় আমি আজকে বিস্তারিত কথা কিছু বলার ইচ্ছা করিনি শুধুমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল যে ঢেকুর তোলার আদব কায়দা কি রয়েছে ইসলাম ধর্মে সম্মানিত ভাই ও বোনেরা আমার সশব্দে ঢেকুর তোলাটা হচ্ছে একটি ঘৃণিত বিষয় খুব খারাপ অভ্যাস সুতরাং এই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব আন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال تجشع رجل عند النبي صلى الله عليه وسلم فقال كف جشاءك عنا فإن أطولكم جوعا يوم القيامة أكثركم شبعا في دار الدنيا رواه الإمام ابن ماجه في سننه برقم ثلاثة آلاف وثلاثمية وخمسين والإمام الترمذي أيضا في جامعه برقم 2478 সম্মানিত ভাই ও বোনেরা আমার এই হাদিসটির ভাবার্থ আমাদেরকে জেনে রাখা উচিত আবদুল্লা বিন উমার আনহুমা বলেন যে একজন লোক রাসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে সশব্দে ঢেকুর নিসারিত করল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে হে লোক তুমি তোমার ঢেকুর তোলা বন্ধ করো আর জেনে রাখো তোমাদের মধ্যে যারা এই দুনিয়াতে বেশি খাবে আখেরাতে বা কিয়ামতের দিন সবচাইতে সে বেশি ওয়ানাহারে থাকবে তো রাসুল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই পার্থিব জগতে পেট পূর্ণ করে বেশি খেয়ে পরিতৃপ্ত হবে সে ব্যক্তি কিয়ামতের দিন বেশি অনাহারে থাকবে তো এই হাদিসটি ইমাম ইবনে মাজা রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন নিজ গ্রন্থে তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আর ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তা জামে গ্রন্থে বর্ণনা করেছেন দুই হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস এই হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই হাসান বলেছেন সম্মানিত ভাই বোনেরা আমার শব্দ করে ঢেকুর তোলা একটি খারাপ অভ্যাস ঢেকুর যখন উঠবে তখন আওয়াজ কম করে দিতে হবে মুখে হাত দিতে হবে যেন ছড়িয়ে না পড়ে তার গ্যাস কেন যে অনেক সময় ঢেকুরের মধ্যে থাকে দুর্গন্ধ এই দুর্গন্ধ থেকে মানুষকে বাঁচানো উচিত বা রক্ষা করা উচিত তাদের যেন কষ্ট না হয় এই হাদিস দ্বারা আমরা জানতে পারছি বা উপদেশ পাচ্ছি যে যার ঢেকুর উঠবে সে যেন নিজেকে কন্ট্রোল করে সুতরাং যে লোকের ঢেকুর উঠবে সে যেন মুখে হাত দেয় কেননা এই হাদিসের দ্বারা প্রমাণ হয় এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে লোকের সামনে উচ্চস্বরে ঢেকুর নিসারিত করা একটি ঘৃণিত অভ্যাস কেননা উচ্চকণ্ঠে ঢেকুর নিসারিত করার শব্দটি হল অরুচিকর শব্দ তাই এই আচরণটি বর্জন করা উচিত মুসলিম ব্যক্তির জন্য বেশি বেশি পানাহার করা উচিত নয় কেন যে যে বেশি পানাহার করবে তার মধ্যে আসবে অলসতা এবং তার মধ্যে থেকে উদ্যম জ্ঞান কর্ম এবাদত সৎকর্ম এগুলো কম হয়ে যাবে এতে থেকে সে বিমুখ হয়ে যাবে সুতরাং আমরা যত পারবো কম খাওয়ার চেষ্টা করব তবে আমাদের শরীরও ভালো থাকবে মানুষের মান মর্যাদা তার বেশি খাওয়ার কারণে হয় না তার সৎকর্মে এবং সঠিক ধ্যান ধারণার কারণে তার মর্যাদা উচ্চ হয়ে থাকে প্রতিটি মুসলিম ব্যক্তির অপরিহার্য বিষয় হলো এই যে পানাহারের বিষয়ে যেন সংযম হয় আর পানাহার করতে করতে যেন নিজের টাকা পয়সা সব শেষ না করে দেয় কেন যে অনেক সময় অপচয় করে থাকে এবং পরবর্তীতে মানুষের কাছে হাত পাতাইতে হয় ঋণ চাইতে হয় বা সাহায্য চাইতে হয় সম্মানিত ভাই ও বোনেরা আমার তাহলে আমরা ঢেকুর তোলার সময় বা যখন আমাদের ঢেকুর উঠবে তখন আমরা নিজেকে কন্ট্রোল করব শব্দটাকে কম করে দেব আর আমরা কম খাওয়ার চেষ্টা করব যাতে ঢেকুর কম উঠে কেন যে কেন যে ঢেকুর উঠাটি একটি ভালো বিষয় নয় এখান থেকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু